অনেক কাল আগে একটা ছোট্ট দ্বীপে থাকত মাঝি আর জেলেরা আর তাদের রাজা ছিল ম্যান্ড্রিন এই দেশের লোকেরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারত যদি না থাকত তাদের এক ভয়ঙ্কর শত্রু নৌকো এটা হতে পারে না সমুদ্রের তলায় ওই দুর্গের রাজপুত্র আমাদের এমন বিপদে ফেলে তার কি লাভ হয় চটপট পারে যেতে হবে আমাদের এক্ষুনি মনে হচ্ছে আমার জালে বড় কোনো মাছ ধরা পড়েছে এটা কি জিনিস বাঁচাও আমাদের ওই বদমাস জলের রাজকুমারদের দৈত্যের একটা গত এক সপ্তাহে জলের রাজকুমার আমাদের নৌকো পাঁচবার আক্রমণ করেছে মহারাজ হে মহারাজ তাকে খুঁজে বার করে লড়াই করবার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে চিন্তা করো না বাবা আমি ওকে খুঁজে বার করে লড়াই করব ওর জাদুবিদ্যার সব বই আমি পড়ে ফেলবো আর যখন বড় হব তখন আমাদের প্রজাদের ওপর ওর এই অত্যাচারের প্রতিশোধ নেব ছোট্ট রাজকুমার জলের রাজপুত্রকে হারাবার জন্য এমন বদ্ধপরিকর যে ওই বদমাস জলের রাজপুত্র ভয় পেয়ে গেল কয়েকদিন পরে ছোট্ট রাজকুমার সমুদ্রে নৌকো করে যাচ্ছে ঠিক তখন সমুদ্রের রাজপুত্র জল এমন উতাল করে তুলল যে ছোট্ট রাজকুমারের নৌকো ডুবে গেল সে অন্য বাচ্চাদের সাঁতরে জলের উপরে উঠতে দিল কিন্তু ছোট্ট রাজকুমারকে চেপে ধরে থাকলো আর তাকে নিজের দুর্গে নিয়ে গেল সারা রাজ্যের মানুষ হাহাকার করে উঠল যে তাদের প্রিয় রাজকুমারকে অপহরণ করেছে সবাই দুঃখে ভেঙে পড়ল চিরকাল কি আমাদের এরকমই চলবে কোনো দোষ না করেও এই বদমাস জলের রাজপুত্রের অত্যাচার সহ্য করে যেতে হবে আমরা তো ওর কোনো ক্ষতি করিনি আমরা তো শুধু শান্তিতে এই দ্বীপটাতে থাকতে চাই তাহলে জলের রাজপুত্র কেন আমাদের এত কষ্ট দিচ্ছে তার ভয় যে আমাদের রাজকুমার বড় হয়ে তাকে হারিয়ে দেবে তাই তার মানে হলো এই জলের রাজপুত্রকে হারাবার নিশ্চয় কোনো উপায় আছে তুমি সবসময় এত আশা থেকে জোটাও বলো তো মার্লিনা এই বদমাস জলের রাজপুত্রকে হারাবার উপায় কে খুঁজে বার করবে ইস আমি যদি পারতাম কিন্তু চিন্তা করো না প্রকৃতি সবসময় পথ খুঁজে নেয় তাদের সাহায্য করার যারা কখনো কারোর ক্ষতি করে না আর ওই জলের রাজপুত্র এমন ভয়ঙ্কর নয় সেটা তুমি কি করে বলছো মার্লিনা ও যা করেছে আমাদের সাথে তারপরেও আচ্ছা ও কি করেছে আমাদের নৌকো উল্টে দিয়েছে আর ওর দৈত্যদের দিয়ে ভয় দেখিয়েছে কিন্তু আমাদের কখনো তেমন ক্ষতি করেনি মানে আমরা এই দ্বীপের লোকেরা জলে থাকতে এতটাই অভ্যস্ত যে ঘন্টার পর ঘন্টা মাছের মতো জলের ভেতরে থাকতে পারি তাই জলে রাজপুত্র যাই করে সেটা আমাদের ভয় দেখাতে আর ঝামেলায় ফেলতে তাতে আমাদের কোনোভাবেই কোনো ক্ষতি হয় না আমি নিশ্চিত যে আমাদের রাজকুমার ওখানে নিরাপদেই আছে আমার ধারণা জলের রাজপুত্র আসলে একা আমি যদি ওকে খুঁজে পেয়ে কথা বলতে পারতাম একমাত্র মার্লিনাই ওই বদমাস জলের রাজপুত্রর ভালো দিকটা দেখতে পায় সত্যি তোমার নরম মনের কোনো জুড়ি মেলা ভার এই দেশে সর্দার ভয়েসম্যান একটা গুহার মধ্যে থাকে সে এই বদমাস রাজপুত্রকে হারাবার জন্যে জাদুবিদ্যার যত পুঁথি আছে সব পড়ে চলেছে অবশেষে একটা উত্তর সে খুঁজে পেল সে তার গুহা থেকে বেরিয়ে কারোর সঙ্গে একটি কথাও না বলে সোজা গেল মার্লিনার বাড়িতে সর্দার ওয়াইসম্যান গিয়ে পৌঁছল মার্লিনার বাড়ি তার বাবা মাঝি রিভান সেখানে ছিল রিভান সর্দার ওয়াইজম্যানকে নিজের বাড়িতে আসতে দেখে হক চকিয়ে গেল সর্দার ওয়াইসম্যান নিজে এসেছেন আসুন আসুন আমি আপনার জন্য কি করতে পারি বলুন আমি তোমার সঙ্গে তোমার মেয়ে মার্লিনার ব্যাপারে কথা বলতে চাই রাজকুমারকে উদ্ধার করতে আমার চাই ওকে আচ্ছা কিন্তু ও তো এখনো খুব ছোট স্যার ও কি করে ওই বদমাস জলে রাজপুত্রের দুর্গ খুঁজে পাবে যেখানে রাজার অত বড় দল খুঁজে পেল না আমি বহুদিন ধরে এই জলের রাজপুত্রের কিংবদন্তির কথা পড়ছি এই রাজপুত্র ভয় আর বিষাদের তেজে বাস করে আর তাকে পরাস্ত করতে অবশ্যই তোমার মেয়ের মতো কাউকে দরকার আমি কিছুই বুঝলাম না হ্যাঁ, তোমার মেয়ের সম্পর্কে আমি তিনটে প্রশ্ন করতে চাই এক মার্লিনা কি কখনো কোনো প্রাণীকে আঘাত দিয়েছে কখনো না এমন একজনও নারী পুরুষ শিশু গাছ বা প্রাণী আছে যে বলবে আমার মার্লিনা তাদের আঘাত করেছে আসলে ও ভাবে যে ওই জলের রাজপুত্র বদমাস না ভীতু আর একা অসাধারণ দ্বিতীয় প্রশ্ন মার্লিনা কি ভালো আর আশার ক্ষমতায় বিশ্বাস করে ও হ্যাঁ ও সবসময় বলে প্রকৃতি তাদের সাহায্য করে যারা অন্যের ক্ষতি করে না আসলে ওর ধারণা যে আমাদের রাজকুমারকে ফিরিয়ে আনার নিশ্চয়ই কোনো উপায় আছে যথার্থ আর তৃতীয় প্রশ্ন তুমি কি কখনো মার্লিনাকে ভয় পেতে দেখেছো আমার তো মনে পড়ে না কারণ ও মানুষ ও প্রকৃতিকে ভরসা করে তাই কখনো কাউকে ভয় পায় না আর তাছাড়া ও সবসময় সত্যি কথা বলে তাই তার ভয় পাওয়ার তো কিছুই নেই ডাকো ওকে এক্ষুনি ডাকছি মালিনা মালিনা এইদিকে এসো তো মা আসছি বাবা কেমন আছেন স্যার ভালো আছি মার্লিনা তুমি কি আমাদের ছোট্ট রাজকুমারকে উদ্ধার করে আনবে স্যার এ তো খুব সম্মানের কাজ কিন্তু জলের নিচে আছে ওই বদমাস রাজপুত্র যদি জলের রাজপুত্র আমাদের সত্যি ক্ষতি করতে চাইতো তাহলে সে আরো ধ্বংসাত্মক কাজ করত আমার সত্যি বিশ্বাস যে ও ভীতু আর একা তাছাড়া কিসের জন্য আমি ভয় পেতে যাব আমি সমুদ্রকে চিনি আর তার প্রাণীরা সবাই আমার বন্ধু আচ্ছা তাহলে এটাই ঠিক হলো যে তুমি গিয়ে আমাদের রাজকুমারকে ফিরিয়ে আনবে অবশ্যই স্যার কিন্তু কিভাবে সেটা আমি ঠিক জানি না কিন্তু একবার তুমি জলের ভেতরে গেলে তোমার মায়া মমতা উদারতা আর নির্ভীকতা তোমাকে নিশ্চয়ই পথ দেখাবে তাই পরের দিন রাজ্যের মানুষ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে আর মার্লিনা নির্ভয়ে জলে ঝাঁপিয়ে পড়ল তাদের ছোট্ট রাজকুমারের সন্ধানে কিছুক্ষণেই সে পৌঁছে গেল জলের রাজপুত্রের দুর্গে দুর্গের প্রথম দরজা বানানো পাথর দিয়ে আর তাতে পাহারা দিচ্ছে দুটো দৈত্য তারা মার্লিনাকে দেখে থামিয়ে দিল তুমি কে মেয়ে এখানে কি করতে এসেছো আমি হইলাম মার্লিনা আর এসেছি ওপরে যে দ্বীপ আছে সেখান থেকে আমি এসেছি আমাদের রাজকুমারকে উদ্ধার করতে <laughs> মার্লিনা তো সত্যি ছাড়া অন্য কিছু বলে না কিন্তু দৈত্যরা বিশ্বাস করতে পারল না যে দ্বীপের রাজা এইটুকু একটা মেয়েকে পাঠিয়েছে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে যেতে তাছাড়া ভাবলো যে যখন দ্বীপের রাজার সেনাদল হেরে গেছে তখন এইটুকু একটা মেয়ে তাদের জলের রাজপুত্রের কী বা ক্ষতি করতে পারবে তাই তারা হেসে পথ ছেড়ে দিল পরের দরজাটা হলো বিশাল এক জলের বুদবুদ মার্লিনা তার ভেতর দিয়ে দুর্গটা দেখতে পেল না দুর্গটা যদিও তৈরি জলের বুদবুদ দিয়ে তবে সেই বুদবুদের আকার কোনোটা লম্বা দেওয়ালের মতো উঁচু মিনার বা খিলানের মতো আর সুরক্ষিত বুদবুদের ফটক দিয়ে যেই না মার্লিনা সেটা ছুলো বুদবুদ যেন তাকে গিলে নিল যে কেউ এভাবে জলের বুদবুদের ভেতরে আটকে পড়লে ভয় পেয়ে যেত কিন্তু মার্লিনার বিশ্বাস অটুট জল আর তার বুদবুদ প্রকৃতির তৈরি আর প্রকৃতি সবসময় তাদের সাহায্য করে যারা কখনো কারোর ক্ষতি করেনি যেই মার্লিনা এই কথাগুলো বিশ্বাস আর তার মনের গভীর থেকে বলল সেই বুদবুদটা ফেটে গেল আর সেই সাথে পুরো দুর্গ ভেঙে পড়তে লাগলো জলের রাজপুত্র তার দুর্গের মিনার খিলান গম্বুজ ধ্বংস হতে দেখে ঘাবড়ে গেল মার্লিনা সাঁতরে তার কাছে গেল জলে রাজপুত্র পালাবার চেষ্টা করল সে কোনোদিন ভাবেনি যে তার এই মায়াপুরি একদিন ধ্বংস হয়ে যাবে তাও আবার তার দৈত্যদের এরই একটা ছোট্ট মেয়ে সে কাজ করবে কিন্তু সে পালাবার আগেই মার্লিনা তাকে খুব নরম সুরে ডাকল জলের রাজপুত্র দয়া করে পালিয়ে যেও না আমরা দুজন বন্ধু হতে পারি বন্ধু তুমি আমাকে ভয় পাও না এহে এই মুহূর্তে আমি জানি তুমি আমাকে ভয় পাচ্ছ আমি জানি তুমি খারাপ না তুমি যদি সত্যি ক্ষতি করতে চাইতে তাহলে আমাদের রাজকুমারের ক্ষতি করতে তুমি ভাবো যে আমি খারাপ নই তোমাদের লোকেদের সঙ্গে এত ঝামেলা করার পরেও আমি ভাবি যে তুমি খুব একা তাই তো তোমার কয়েকটা বন্ধু চাই কিন্তু আমার সাথে কে বন্ধুত্ব করবে সবাই ভাবে আমি বদমাশ এসো আমার সাথে বাইরের সুন্দর জগৎটাকে দেখো এই দ্বীপের কেউ তোমার ক্ষতি করবে না কথা দিলাম কেউ কোনো দিন বোঝার চেষ্টা করেনি যে কেন আমি এরকম ব্যবহার করি তুমি প্রথম যে আমার দিকে এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছ ধন্যবাদ দেখো যদি কেউ তোমার সঙ্গে ঝামেলা করে খুব সম্ভাবনা আছে যে সে খুব একা আর জানে না কি করে বন্ধুত্ব করতে হয় তাদের কাছে পৌঁছবার চেষ্টা করো ঠিক যেমন মার্লিনা জলের রাজপুত্রের কাছে পৌঁছে গেল আর ঠিক মার্লিনার মতো বিশ্বাস রাখো যে প্রকৃতি মা তাদের সাহায্য করে যারা কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি আর তাই সে ছিল নির্ভীক বিশ্বাস রেখো যে যদি তুমি ভালো হও তাহলে তোমার সাথেও ভালোই হবে কোনো মানুষ কেন এরকম ব্যবহার করছে সেটা বোঝার চেষ্টা করো তাকে ঘৃণা করে ভয় পেয়ে দূরে সরিয়ে রাখবে না জগতে এমন মানুষের দরকার যারা বিচার বা লড়াই না করে বোঝার চেষ্টা করবে